القائلة أعوذ بالله من الشيطان الرجيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ayah because the topic of discussion is the last portion. So inshallah by tonight he will try his utmost best by the will of Allah subhanahu wa ta'ala to explain this, uh, this portion of the verse inshallah. আমি আয়াতের যে অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতাংশের অর্থ হল আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম আর আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম এই হল যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াতের মোটামুটি অর্থ Sheikh then delivers the meaning of the verse saying that اليوم أكملت لكم دينكم Allah subhanahu wa ta'ala says that today I have completed your deen. Today I have completed this way, this path, I have completed it for you. وَأَتْمَمْتُ وَأَتْمَمْتُ لَكُمْ نِعْمَتِي And I have completed my favor upon you. وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا And I have favored uh, your way, your path, your deen to be Islam. So I have completed my, today, today I have completed your deen for you and I have completed my favor upon you and I am pleased to uh, I am pleased to select Islam as your deen, as your way of life. হায়াতের এই অংশের মধ্যেও তিনটি কথা আছে একটা হলো আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আরেকটা হলো আমার কে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আরেকটা হলো তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে পছন্দ করে দিলাম এখানে তিনটা কথা এই তিনটা কথার মধ্যে আজকে আমি শুধু এই তিনটি কথার প্রথম কথাটা নিয়ে আলোচনা অর্থাৎ আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই কথাটা নিয়েই শুধু আজকে আলোচনা হবে Sheikh mentions that there are three separate discussions in this verse, or in this last portion of this verse. There are three separate discussions. The first discussion is that today I have completed your deen for you. The second portion of the verse is that I have completed my favor upon you. And the third portion of the verse is that এই কথার মধ্যে আমাদের তিনটা শব্দের ব্যাখ্যা সবিস্তারে জানা এবং বোঝা দরকার একটা হলো আজকে বলতে আল্লাহ এখানে কোন দিন আরেকটা হলো তোমাদের দিন বলতে দিন শব্দ বলতে আল্লাহ এখানে কি বুঝাইলেন আরেকটা হলো পরিপূর্ণ করে দিলাম বলতে আল্লাহ কি বুঝাইলেন যে কথাটার ব্যাখ্যা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ এই কথার মধ্যে আমাদের তিনটা শব্দের বিস্তারিত আলোচনা হওয়া দরকার একটা হলো আজকে বলতে কোন দিন দ্বিতীয়টা হলো দিন বলতে কি বুঝাইলেন আর একটা হলো পরিপূর্ণ বলতে কি বুঝাইলেন So the Sheikh mentions that in that very first portion that I've completed your deen, uh, I have, today I have completed your deen for you, there are three separate words of discussion today. So the first word is al-yawm, today. What is meant by today? Which day is Allah subhanahu wa ta'ala referring to? The second word he says, I have completed your deen. Akmaltu lakum deenakum. That your deen I completed. So which, what is the word deen referring to? What is exactly the meaning of deen? And he says also, the third word is ikmal or completion. And he says, I have completed. What is meant by completed? What is complete? when we're going to today, inshallah, go into the details of these three words, inshallah. এর মধ্যে প্রথম কথাটা হলো আল্লাহ যে বলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এর প্রথম কথাটা হলো আজকে বলতে কোন দিন এই প্রশ্নের জবাব এই আয়াতের সানে নজুলের ভিতরে উল্লেখ আছে অর্থাৎ যে ঘটনা উপলক্ষে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন সেই ঘটনাটাই এই আয়াতের সাহানে নজুল সাহানে নজুল কথাটা কোরআনের তফসিরের একটা পরিভাষা এর অর্থ হল নাজিল হওয়ার অবস্থা যে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ কোরআনের কোন অংশ নাজিল করেন ওই অবস্থাকে সেই অংশের সাহানে নজুল বলা হয় কোন ঘটনা উপলক্ষে কোন আয়াত নাজিল করলে সেই ঘটনা হয় আয়াতের সাহানে নজুল কোন প্রশ্নের জবাবে কোন আয়াত বা সুরা নাজিল করলে সেই প্রশ্নটা হয় উক্ত আয়াত বা সুরা শানে নজুল কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান করবে কোন আয়াত বা সুরা নাজিল করলে ওই সমস্যাটা হয় উক্ত আয়াতের বা সুরার শানে নজুল এই হিসাবে আলিয়াউমা আকমাল চুলাকুম দিন আকুম এই আয়াতটা আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাজিল করেছিলেন সুতরাং সেই ঘটনাটাই হলো এই আয়াতের শানে নজুল ওইটা বুঝলেই আমরা বুঝতে পারবো এই আয়াতে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝাইলেন Sheikh says that the first discussion, or first topic of discussion is the word al-yawm, today. When Allah subhanahu wa ta'ala says, today I have completed your deen for you, what is meant by today? Which day is meant by today? So he says that in order to understand this, we have to go, we have to look in the Shan Nuzul of the ayah. Tanazul is translated as causes of revelation. It's basically the condition in which, in which the verse was revealed. It can be due to an incident or it can be narrated by an incident. Similarly, it can be due to someone raising a question or the, the, the, uh, the solution to a problem that has arrived. This is what we call Tanazul. Tanazul, again, causes of revelation. It can be due to uh, due to an incident which has popped up, due to a question which needed an answer, or due to a, a problem which needed a, a resolution or a solution to. So we will now look into the Sharan Nuzul of this ayah, the incident behind this verse. যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে লাউন করেছি আয়াতটা হলো সুরায় মায়েদার তিন নম্বর আয়াত এই আয়াতটা আল্লাহ তকরবুল আলমী আমাদের মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর নাজিল করেছিলেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন এই হজ পালন করার সময় জিলহজ মাসের নয় তারিখে আরফার ময়দানে অবস্থানকালে তিনি তার সাথে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায় গ্রামদের উদ্দেশ্য করে একটা মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এই বাসনটাকেই রাসুলের বিদায় হজের বাসন বলা এই ঘটনার পরবর্তী তিন মাসের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন এই জন্য এই হজটাকে তার বিদায় হজ বলা হয় আমরা রসুলের বিদায় হজ কাকে বলে এবং বিদায় হজ নামে নামকরণ কেন করা হইল এই কথাটা স্মরণ রাখলে এবং বিদায় হজের বাসন কোনটাকে বলে ওইটাকে স্মরণ রাখলে আয়াতের স্থানে নজরুলটা সহজে উঠতে পারে রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার তিন মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিল ওই হজ পালন করার সময় জিলহজ মাসের নয় তারিখে যখন আরফার ময়দানে সঙ্গী সাথী সাহাবায় গ্রামদেরকে নিয়ে অবস্থান করছিলেন তখন তাদের উদ্দেশ্যে একটা মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এই এই রাসুলের বিদায় হজের ভাষণ বলা হয় এই হজের পরবর্তী তিন মাসের মধ্যে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন এই জন্য হজটাকে তার বিদায় হজ বলা হয় আর এই হজে আরফার ময়দানে থাকাকালে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন এই জন্য ওই ভাষণটাকে রাসুলের বিদায় হজের ভাষণ বলা হয় in Surah Ma'idah, it is third verse of Surah Ma'idah and it was revealed to Rasulullah sallallahu alayhi wa sallam in the incident of Hajjatul Wada. And the Shaykh said that it's extremely necessary that we understand Uh, what was Hajjat al-Wada in order to understand the verse, in order to understand the explanation. And he then he explained saying that it's called Hajj al-Wada, one because it's, it's uh, translated as the final Hajj, the final or the farewell Hajj. The first reason because Rasulullah sallallahu alayhi wasallam had passed away three months after this Hajj. This is why it's called the final. Hajj because this is where Rasulullah had gathered with majority of the Sahaba. Majority of the Sahaba were there and they were performing this Hajj and it was uh, on, the, on the day of Arafah. And it was the final Hajj, so this is why it's called Hajj al-Wada, the farewell Hajj. And it's um, extremely, uh, it's a very vital point in Islamic history because Rasulullah had made some of the most important announcements, some of the most important advice he had given on this final, final Hajj there will Hajj, he gathered the Sahaba on the plains of Arafah and he delivered the one of the most extreme, extremely important khutbahs or the lectures of Bayan. This is why it's uh, of vital importance. এই বাসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান বাসন ছিল বাসনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিয়ামত পর্যন্ত উন্মতের জন্য বহু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন যে বাসনটা আগাগোড়া সম্পূর্ণ বর্ণনা করার সুযোগ আমাদের এই সীমিত সময়ের মধ্যে নাই শুধুমাত্র বাসনের শেষের দিকের একটি কথা আমাদের তেলাবাস্তিত আয়াতের তফসিরের সাথে সম্পর্কিত সেই কথাটা বলি বাসনের শেষের দিকে আল্লাহ রসুল বলেছিলেন রসুলের সাথে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাহিক রামদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আল বাল্লাহ আমি কি তোমাদের কাছে তবলিক করেছি সাহাবায় কেরাম বললেন হ্যাঁ আপনি আমাদের কাছে তবলিক করেছেন তখন রসুল আল্লাহকে সাক্ষী করে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার বান্দারা স্বীকার করছে যে আমি আমার কাছে তুমি যত কথা নাজিল করেছ সবগুলি কথা আমি তোমার বন্দাদের কাছে তবলিক করেছি এই অংশটাকে কেন্দ্র করি আল্লাহ ফকরাবুল আলমী সুরায় মায়েদার তিন নম্বর আয়াত নাজিল করেন Shah mentions that the entire, uh, the content of the entire khutbah or that entire lecture, that entire sermon, uh, is going to be extremely hard to cover. It's extremely long, and our main objective is towards the end of the sermon, wherein Rasulullah sallallahu wasallam addressing the Sahaba, he asks them, he questions that, have I completed or have I uh, conveyed this message to you? Whatever Allah subhanahu wa ta'ala has made me responsible for, have I conveyed this message to you? Where to, to which Sahaba radiallahu anhum replied in the affirmative, they said, yes, Ya Rasulullah sallallahu alayhi wa sallam. So to this Allah, Rasul sallallahu alayhi wa sallam now addressing Allah subhanahu wa ta'ala, he says, O Allah, be witness that today I have completed or I have conveyed the message which you have sent me towards to your Sahaba. এখানে যেহেতু তবলিক শব্দটার থেকে গঠিত একটা শব্দ বিগড়িত হয়েছে হাল বাল্লাতুকুম এই জন্য তবলিগ শব্দটার অর্থ এবং এর সাথে দিনের সম্পর্ক কি এই বিষয়টাও বুঝে নেওয়া দরকার তবলিগ আরবি শব্দ কোরআনের ভাষা এর শাব্দিক অর্থ হল পৌঁছাইয়া দেওয়া ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবীগণকে যত দিক নির্দেশনা দেওয়া হয় সবগুলি আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়াকে তবলিক বলা হয় আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে নবীগণের কাছে যত কথা পাঠান সব কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম হইল ইসলামের পরিভাষায় তবলিক he goes into the wording that Rasulullah sallallahu alayhi wasallam had used. And we mentioned the Arabic word, Hal ballaghtukum. It comes from the Arabic word, ballagh yuballighu tabligh. The word, uh, the Arabic wording is tabligh. So the chef said that we're going to discuss this word, the meaning and relate, how it relates to our deen. So he says that in Islamic terminology, it means to convey. And uh, in, in, in, in, the dictionary language, in the dictionary meaning, it means to convey. And in Islamic terminology, it means that um, the Messenger of Allah sallallahu alayhi wa whoever it may be, all the messages, all the anbiya, whatever Allah Ta'ala has revealed to them, for them to convey this to the public. Whatever Allah Ta'ala revealed by means of wahi, by means of revelation, for, for the, that messenger of that time to take that message in, uh, and to convey it to the public, this was what was referred to as tabligh. এখানে লক্ষ্য করার ব্যাপার হল রাসুল প্রথমে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাই ফেরানদেরকে জিজ্ঞেস করেছেন যে আমি তোমাদের তবলিক করেছি কি অর্থাৎ রাসুল যে তবলিক করেছেন এ ব্যাপারে সাহাবাই কেরামের সাক্ষ্য তলব করছেন সাহাবায় কেরাম সাক্ষী দিলেন হা আপনি আল্লাহর নাজিল করা সবগুলি কথা আমাদের কাছে তবলিক করেছেন পৌঁছে তারপর রসুল করিম সাল্লাম স্বয়ং আল্লাহকে সাক্ষী করে বলেন হে আল্লাহ তুমি সাক্ষী দেখো আমি তোমার সবগুলি কথা তোমার বন্দাদের কাছে তবলিক করে দিয়েছি He mentions that why we have to pay special attention to the words of these is because this is the word Rasulullah sallallahu alayhi wasallam has used in order to convey his message where he mentions to the Sahaba and uh, towards the end of the sermon he says that have I conveyed this message? Have I done tabligh of this message? Have I fulfilled my right in conveying this message to you? To which the Sahaba radiallahu anhu replied in the affirmative and said, Yes, Rasulullah sallallahu alayhi wa sallam, you have. It নবী রসুলের সংজ্ঞার মধ্যে উল্লেখ আছে নবী রসুল কাকে বলে তার পরিচিতিতে উল্লেখ আছে নবী এমন মানুষকেই বলা হয় যে মানুষকে আল্লাহ আলমিনের পক্ষ থেকে দুনিয়াতে পাঠানো হয় আল্লাহর বন্দাদের কাছে আল্লাহর কথাগুলি তবলিক করে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার জন্য The Shaykh then gives the definition of the word Nabi. In English we would normally uh, translate it as messenger or prophet. He gives the detail, the, the detailed definition that, that I mentioned in the kitab, in the books. He says that النبي إنسان بعثه الله إلى عباده لتبليغ الأحكام that the messenger or the Nabi is that person whom Allah subhanahu wa ta'ala has sent towards to the people so that he may do tabligh or convey ahkam or commandments Allah ta'ala has revealed to them. এক কথায় নবীগণের দায়িত্বই হলো তবলি পৌঁছাইয়া দেওয়া কি পৌঁছাইয়া দেওয়া আল্লাহ ওহির মাধ্যমে যা কিছু তাদের কাছে নাদিল করেন যত কথা তাদের কাছে পাঠান সবগুলি আল্লাহর সবগুলি কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্যই আল্লাহ নবীগণকে দুনিয়াতে পাঠান এই জন্য নবীগণের একমাত্র দায়িত্বই হল তবলিক এর গুরুত্ব বুঝাইয়া ইতিপূর্বে আল্লাহ এক আয়াত নাজিল করে আমাদের নবীকে বলেছিলেন ইয়া আজুহার রাসুল বাল্লিক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা অর্থাৎ হে রসুল করিম ইসলাম আপনার কাছে আপনার রব আমি আল্লাহ আলমিনের পক্ষ থেকে যা কিছু নাজিল হয় সবগুলি আমার বন্দাদের কাছে তবলিক করে দিন পৌঁছাইয়া দিন একটা কথাও যদি তবলিক করার বাকি থাকে তাহলে রাসুল হিসাবে আপনার দায়িত্ব পালন হবে না এই আয়াতের মধ্যে পরিষ্কার হয়ে গেল যে নবী রসুলগণের দায়িত্বই হলো তবলিক extremely important to know that the most important responsibility of the Nabi, of the Messenger, of the Rasul of the time, the most important uh, responsibility that was showered upon him was the very tabligh, conveying the message. Because every Nabi came with this very purpose of conveying the message Allah subhanahu wa ta'ala has, has commanded, conveying the commandments Allah subhanahu wa ta'ala has ordained towards insan, towards humankind. And so it states in a verse, Allah subhanahu wa ta'ala says that, يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِن لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ That, O Messenger, O Nabi, O Rasul, convey, بَلِّغ, make tabligh, or convey ما أنزل إليك what has been revealed to you من ربك from your Lord وإن لم تفعل and if you have not done that فما بلغت رسالتك you have not completed your mission you have not completed your risala, your risala you have not completed your message so we have to understand and note that the most important responsibility of the messenger is to live or to convey the commandments of Allah subhanahu wa ta'ala to the general public যেহেতু এই আয়াতে আল্লাহ বলে দিলেন যে একটা কথাও তবলিগ করার বাকি থাকলে আপনার দায়িত্ব আদায় হবে না এই জন্য বিদায় হজের ভাষণের শেষের দিকে নিজে যে তবলিগ করেছেন এর পক্ষে সাহাবাই কেরামের সাক্ষী আদায় করেছেন আবার আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী করেছেন এই জন্যই যে এটা শুধু আমার দাবি নয় সে আল্লাহ আপনার বান্দারাও স্বীকার করছে যে আমার কাছে আপনি যা কিছু নাজিল করেছেন সবগুলির তবলিক আমি করেছি কথাটা পরিষ্কারভাবে বলে রসুল বিদায় তাদের ভাষণের শেষের দিকে স্বয়ং আল্লাহকেও একটা কথা সাক্ষী সাব্যস্ত করলেন যে আপনি সাক্ষী থাকুন আমি আপনার দায়িত্ব পালন করেছি আপনার নাজিল করা সবগুলি কথা তবলিক করেছি As we have seen that in the verse, Allah subhanahu wa ta'ala uh, kind of reprimanded Rasulullah sallallahu alayhi wa sallam that if you have not, if you have left even the smallest iota of information which we have sent through the wahi, any sort of information, ahkam, commandments, or any message, then you have not completed your responsibility. Because of this, Rasulullah sallallahu alayhi right towards the end of his life, in, in the last sermon, in the Hadith al-Wida, he makes all the Sahaba radiallahu anhum witness, and he asks them that, have I fulfilled this mission? Have I conveyed the message to you? Have I conveyed the commandments Allah subhanahu wa ta'ala has, has uh, commanded To which the Sahaba radiallahu anhu replied in the affirmative. And again after that also, he again makes Allah subhanahu wa ta'ala witness. Not only Sahaba, but Allah subhanahu wa ta'ala by asking, by, you know, by, by, you know, making Allah ta'ala witness by saying, Oh Allah, be witness that your Sahaba have, the Sahaba radiallahu anhu have accepted and have given this message. So this is why to note this is extremely important that the verse has been revealed and also Nabi Sallallahu Alaihi Wasallam towards the end of his life has confirmed it as well. তবলিগ কাকে বলে এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত এবং সহজ জবাব আল্লাহর কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলিগ ইসলামের পরিভাষায় তবলিক কাকে বলে আল্লাহর কথা আল্লাহর বন্দাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম তবলিক একমাত্র এই কাজটার জন্য আল্লাহ সমস্ত নবী রসুল পাঠাইছেন নবী রসুলগণের অবর্তমানে এই কাজটা যারা পালন করে যাবেন তাদেরকেই বলা হয় ওরাসাতুল আম্বিয়া নায়েবে নবী উলামায় গ্রামের উপর দায়িত্ব বর্তায় নবীগণের সেই তবলিগের দায়িত্ব পালন করা Sheikh mentions that now to understand exactly the meaning of Tabligh and what exactly it notes in our Sharia and our deen. Says Tabligh, the meaning in very short and concise terms, comprehensive terms, is to convey the words of Allah to the servants of Allah. To convey the words of Allah subhanahu wa ta'ala to the servants of Allah subhanahu wa ta'ala. And this has been the responsibility of all the Anbiya radiallahu uh, alayhim salam. All the messengers, all the prophets, they came with this responsibility. And this responsibility was then passed on to the Warathul Anbiya, the inheritors of the Anbiya, who were the ulama kiram, the scholars, and the aimah. এক কথায় নবীগণের পরে তবলিগের দায়িত্ব উলামায়ে কেরামের উপরে বর্তায় তাই উলামা একরাম নবীর কাছের নাজিল করা অহির কথাগুলি ক্লাসে বসে ছাত্রদের যে শিক্ষা দেন এটাও তবলি ওলামায় কেরাম সমাজের সর্বলোকদেরকে যে ওয়াজ নসিহত করেন সেটাও তবলি ওলামায় কেরাম কিতাবাদি লেখে যে সর্বস্তরের মানুষের কাছে আল্লাহর কথাগুলি পৌঁছে দেন সেটাও তবলি ছাত্রদেরকে আল্লাহর ওহির কথা শিক্ষা দেওয়া ওলামায় গ্রামের পক্ষ থেকে ছাত্রদের কাছে পৌঁছাইয়া দেওয়া হইল তবলিগ হইল জনগণের কাছে আল্লাহর কথা পৌঁছাইয়া দিলে তবলিগ হইল কিতাবাদি লেখার মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আল্লাহর কথাগুলি পৌঁছাইয়া দিলে এটাও তবলিগ হইল রাসুল করিম সাল্লাহ ইসলামের জমানার পর থেকেই সমস্ত ওলামায় কেরাম এই সমস্ত পদ্ধতিতে তবলিগের দায়িত্ব পালন করে আসতেছেন এবং কেয়ামত পর্যন্ত পালন করে যাবেন of this tabligh or conveying the message has been, had, is in many forms or is happening in many forms and will continue to happen. This is whether it's in, by means of teaching in classes, whether it's by means of uh, lectures, whether it's by means of writing books, whether it's by means of, uh, you know, students, whether it's by means of going from person to person, delivering the message. This will be in many forms, will, and, this has been such from the time of Rasul sallallahu from after him till today, and till Qiyamah it will be in, in many forms as well. করিম আলহি ওসাল্লামের পর থেকে ওলামায় কেরাম তবলিগের যে দায়িত্ব তিন পদ্ধতিতে পালন করে আসছিলেন একটা হলো ছাত্রদেরকে তালিম দেওয়ার মাধ্যমে একটা হলো জনগণকে ওয়াজ নসিহত করার মাধ্যমে একটা হলো কিতাবাদি লেখার মাধ্যমে এই যে তিন পদ্ধতিতে ওলামায় কেরাম তবলিগ করে আসছিলেন এতে দেখা গেল একটা সমাজের একটা অংশ এই তিন পদ্ধতির কোন এক পদ্ধতিতেও আল্লাহর কথাগুলি তাদের কাছে পৌঁছতে পারে যারা মাদ্রাসায় লেখাপড়া করার জন্য ভর্তি হয় না তালিমের পদ্ধতিতে তারা তবলিগের তবলিগ হাসিল করতে পারে ওয়াজ নসিহতে যারা আসে না তারাও এই তবলিগের দাওয়াত পায় না কিতাবাদি যারা পড়ে না তারা এই দাওয়াত তবলিগের দাওয়াত পায় না এক কথায় যারা মাদ্রাসায় ভর্তি হইল না তারাও তবলিগের দাওয়াত পাইল না যারা ওয়াজে আসলো না তারাও তবলিগের দাওয়াত পাইল না যারা কিতাবাদি করে না নিজে নিজে তারাও তবলিগের দাওয়াত পাইল না এই সমস্ত বঞ্চিত মানুষদেরকেও কিভাবে তবলিগ করা যায় তা চিন্তা ভাবনায় দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি বর্তমান দুনিয়া জোড়া বিশ্বজোড়া তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন Sheikh mentioned that there were mainly three avenues by, by which the ulama uh, from the time of the Sahaba to today worked in, in order to fulfill this responsibility of conveying of Tabligh to the Ummah. These main three avenues were either by means of ta'lim and education, mainly in the madaris, or by means of uh, wa'ad and bayan, by means of lecturing, and third was by means of uh, books, by means of books. So these were these three were the main avenues by which the ulama conveyed this message, conveyed the ahkam of Allah subhanahu wa ta'ala. So the Shaykh mentions that there was one major group that was left out. And this was the group that neither went to madrasa, this was the group that neither sat in bayans, and this was the group that neither read books also. And this also was a, is a major was, is a major group amongst the Muslims. So in order to cater to the general mass of Muslims, Darul Uloom Deoband in India we know we're very famous. Darul Uloom Deoband one of the one of uh, the main graduates from Darul Ulum Deoband, uh, Morna Ilyas we are we're all aware of. He uh, he organized basically he organized for these people, and this is what we know today as the effort of Dawah, the effort of Tabligh, and the Jamaat work that we have today. <clears throat> হয়তো আপনারা অনেকেই জানেন এশিয়া মহাদেশের একটা বিরাট দেশের নাম ভারত এক সময় বর্তমানের পাকিস্তান এবং বাংলাদেশও সেই ভারতের অংশ ছিল তখন সেই ভারতে আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে বর্তমান এশিয়ার নয় শুধু বরং বর্তমান সারা বিশ্বের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল ওই প্রতিষ্ঠানের নাম হল দারুল উলুম দেওবন ভাষা আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আঠারোশো ছয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতের দেওবন নামক স্থানে দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই মাদ্রাসার শিক্ষা তত্ত্ব ছাত্রগণের মধ্যে একজন ছাত্রের নাম ছিল হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি দেখলেন যে এক শ্রেণীর মানুষ না মাদ্রাসায় পড়তে আসে না ওয়াজ নসিরত শুনতে আসে না ঘরে বসে কোনো ধর্মীয় কিতাবাদি করে এরা তবলিগের যাবতীয় ব্যবস্থা থেকে বঞ্চিত থাকে এই সমস্ত লোকেরাও যেন তবলিগের এর দাওয়াত থেকে বঞ্চিত না থাকে এর জন্য তিনি ওদের দ্বারে দ্বারে গিয়া ওদের বাড়িতে বাড়িতে গিয়া ওদের ঘরে ঘরে গিয়া ওরা যেখানে থাকে যেখানে পেশা যেখানে কাজ করে ওইখানে গিয়া এদের কাছে আল্লাহ দিনের তবলিক করার যে ব্যবস্থা করলেন এই ব্যবস্থা দিনেই বর্তমানে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তবলিগি জমাত নামে দাওয়াত তবলিগের কাজ চলছে Sheikh says that many may know the history, but just to explain very briefly, is that when uh, India was known as Greater India or Bharat as we say in Urdu or Hindi, um, when India, Pakistan, Bangladesh were all together, at that time, uh, around 1866, is Maulana Qasim Nanos, he's a great uh, scholar of the past, great alim of the past, <clears throat> he and others, mainly him, he founded his Darul Ulum Deoband, which is basically our, you can say our, our mother madrasa, or the one that we go back to, the alma mater basically. And all our madaris today go back and branch out from Darul Ulum Deoband. And he says, and from amongst his students were, it was the great Maulana Ilyas, Muhammad Ilyas he saw this extra group. Then he saw that this tabligh was not being, this tabligh was not being fulfilled amongst that major group. And as we've already discussed, tabligh was either through one of three avenues. So this group was neither in bayan, neither in, uh, neither were, were they reading books, nor were they in madrasas. So to cater to this group, he went house to house, from business to business, meaning from uh, visiting people everywhere. And he formulated this effort, which we today know as, and, as Dawah and Tabligh, as the uh, Tabligh Jamaat. So he, he basically formul, uh, formulated this effort uh, for this greater population. এখান থেকে দুইটা কথা পরিষ্কার হয়ে যায় একটা হলো যে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহী বর্তমান বিশ্বের প্রচলিত তবলিগি জমাত চালু করার আগেও দীর্ঘ তেরো শত বৎসর পর্যন্ত উলামায়ক রাম তিনটা পদ্ধতিতে তবলিগের কাজ চালু করে আসছিলেন তিন পদ্ধতির থেকেও যারা বঞ্চিত হয়ে যায় শুধু তাদের জন্য আজ থেকে প্রায় শত বৎসর আগে হজরত ইলিয়াস রহমতুল্লাহ তাদের জন্য চতুর্থ পদ্ধতি উদ্ভাবন করেছেন যে ওরাও যেন দাওয়াত তবলিগের কাছ থেকে বঞ্চিত না থাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটা হইল হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহী যে দাওয়াত তবলিগের ব্যবস্থা করেছেন এটাও উলামায় কারামের অবদান কারণ হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহী দারুল উলুম দেওবন মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন উল্লেখযোগ্য আলেম ছিলেন এক কথায় মানুষের কাছে আল্লাহ দিনের তবলিগের ফিকিরের ফিকির এবং এর জিম্মাদারি ও দায় দায়িত্ব যেমন ভাবে উলামায় কারামের উপর বর্তায় ঠিক তেমনি ভাবে উলামায় কারামের পক্ষ থেকে এই দায়িত্ব সর্বযুগে যথাযথ ভাবে পালন করে আসা উচিত Just two things, two things are very clear uh, from what has been already said. One was that we already discussed that the three avenues of Tawliyah were happening before this effort came into uh, being. And that was through the through the three avenues, Tabligh was uh, happening, conveyance of the message of Allah subhanahu wa ta'ala. And the second point he says that it was our very ulama, ulama kiram, and it was the unanimous work of the ulama and their fikr, their effort, and the result of the fikr and the concern of the ulama of Deoband who came together upon which Mawlana Ilyasab uh, formulated. and they came, you know, with this worry and concern also that this effort should take place because because of the many people who are not receiving this tabligh, who are not receiving the message. আমার কথা বুঝে থাকলে আমি আশা করি আপনার একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন সেটা হলো হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলহি প্রায় একশত বৎসর যাবৎ সমাজের যে একটা অংশের জন্য নতুন ভাবে তবলিগের ব্যবস্থা চালু করেছেন এই ব্যবস্থাটা চালু হওয়ার আগে রাসুলের যুগের পর থেকে হজরত ইলিয়াস পর্যন্ত এই তেরো শত বৎসর পর্যন্ত কি পৃথিবীতে তবলিক বন্ধ ছিল না চালু ছিল কাজেই যে পদ্ধতিতে আগে তবলিক চালু ছিল সেই পদ্ধতিগুলি এখনো চালু আছে এবং কেমন পর্যন্ত চালু থাকবে এই কথাটা বুঝলে শুধুমাত্র তবলিগি জমাতে ভর্তি হইয়া চিল্লা দিয়া তবলিগ করলেই তবলিগ হবে এছাড়া দিনের আর কোন কাজকে তবলিগ হবে না গণ্য কথা কত বড় ভুল আমি আশা করি আমার এই কথাগুলি বুঝলে আপনারা পরিষ্কার ভাবেই বুঝতে পারবেন This is a very important point I'd like to draw here, and from this, uh, I hope that everyone will come to understand uh, one major point that I would like to make, he says is that uh, over a hundred years ago when Maulana Yasab, he formulated this effort. Then before this effort, this is what he says, uh, a summary, before this effort was the work of Tawhid taking place? This is the question he asks everyone. So it's obvious that it was taking place, but through different avenues. And this was another avenue that Abdul Ilyas had formulated. So he's asking that had this effort taken place before? So of course it had been taking place before. So similarly, those very efforts that have been taking place before are also taking place now. And these are also, we, we, this, we can also term as effort of tabligh. Whether it's by means of ta'lim and education, whether it's by means of bayan and lectures, or whether it's by means of books and authoring books. These are also efforts of tabligh. আয়াতের সামনে নজুলের একটা শব্দ তবলিগ এই নিয়ে একটু আলোচনা হইল সামনে নজুলের বাকি ঘটনা এবং আয়াতের তিনটা শব্দের ব্যাখ্যা শুধু আনাই বাকি রইল আপনারা নামাজের পরে মেহরবানি করে বসলে আমার অসমাপ্ত কথা ইনশাআল্লাহ সমাপ্ত করা হবে Something I forgot to say, you mentioned that it's a grave misunderstanding amongst many uh, amongst many people that uh, uh, it only refers to a certain type of work or effort, but he says there's a great misunderstanding that we need to correct, that this refers to all the different efforts of being. When we say the word walir, this refers to all the efforts of being. And then he says that uh, all this time we've only discussed the word walir, which was mentioned in the last sermon of Rasulullah which was actually the Shah Nazul or the cause of revelation, the story or incident behind the ayah that we mentioned in the beginning. And so, inshallah, afterwards, because Salat is approaching, afterwards we will discuss the three different terms and what each term refers to, inshallah. আজানের সময় হয়েছে নামাজের ঠিক Yeah, so we can refer to Salat, inshallah, then will be called Salat, inshallah. Jazakumullah khair.